উত্তম অনুত্তমের এই এতটুকুর মধ্যে যদি সীমাবদ্ধ থাকত এ নিয়ে বিতর্ক ঝগড়াঝাটি বাড়াবাড়ি না হতো তাহলে এই বিষয়টা নিয়ে আমাদের আলোচনার বিশেষ কোনো প্রয়োজন ছিল না যে রসুল্লাহ সাল্লাহ সাল্লাম ফরজ নামাজের পর হাত তুলে দোয়া করেছেন করতেন হজরত আলা আল হাদরমি ফরজ নামাজের পরে একসাথে মিলে সম্মিলিতভাবে দোয়া করতে শুরু করলেন তারা খুব দোয়া করলেন নাহমাদুহ নসল্লা আল্লাহ করিম আম্মাবাদ দোয়ার গুরুত্ব মমিনের জীবনে অপরিসীম কিন্তু দোয়ার বিষয়ে একটি গুরুত্বপূর্ণ অংশ নিয়ে আমি আজকে আলোচনা করছি ফরজ নামাজের পর দোয়া এ বিষয়ে প্রথম কথা হল ফরজ নামাজের পর দোয়ার কোন অংশে কোন অংশটা বিতর্কিত এই বিষয়টা আমি পরিষ্কার করে দিচ্ছি প্রথম কথা হল ফরজ নামাজের পর দোয়া আল্লাহ তালার কাছে বেশি কবুল হয় এবং উল্লাহ সাল্লাহ ইসলাম ফরজ নামাজের পরে দোয়া করেছেন করতেন এই বিষয়টি বিতর্কের ঊর্ধ্বে এ বিষয় নিয়ে কোনো বিতর্ক নেই হতে পারে না সুনানি তিরমিদি তিরমিজি শরীফের তিন হাজার চারশো নিরানব্বই নম্বর হাদিস হজরত আবু উমামা আল্লাহ আনহু থেকে রেওয়ায় তিনি বলেছেন এক সাহাবি নবীজিকে জিজ্ঞেস করেছেন কিলা রসুল আল্লাহ আসমা কোন দোয়াটা বেশি কবুল হয় রসুল উল্লাহ সাল্লাহ ইসলাম ইরশাদ করেন জৌফুল লেইল আখির ও দুবুরুসলাওয়াতিল মকতুবাত একটা হলো শেষ রাতের দোয়া আর ফরজ নামাজের পর দোয়া এই দোয়াটা আল্লাহর কাছে বেশি কবুল হয় পাশাপাশি হজরত উল্লাহ সাল্লাহ সাল্লাম ফরজ নামাজের পর দোয়া করতেন এ বিষয়টি সর্বজন স্বীকৃত সহি বুখারি শরীফে একটি অধ্যায় এবং শিরোনামই আছে এরকম বাবুদ্দোয়া বা আদাসলাত হাফিজ ইবনাহাদ আসকালানি বুখারি শরীফের জগৎ বিখ্যাত ব্যাখ্যাকার ইবন হাজার আসকালান রহমতুল্লাহ আলহি ফাথুল বাড়িতে এগারো নম্বর খণ্ড মাক্তাফত সাফা এর ফাথুল বাড়ি এগারো নম্বর খণ্ড একশো নম্বর পৃষ্ঠায় এর ব্যাখ্যায় স্পষ্টই লিখেছেন দোয়া বা আদা সলাত নামাজের পর দোয়া আইল মাকতুবাহ অর্থাৎ ফরজ নামাজের পর দোয়া এবং এখানে হাফেজ ইবনাজ আসকালানি বলেছেন ইমাম বুখারির এই শিরোনাম দ্বারা উদ্দেশ্য হল যারা ফরজ নামাজের পর দোয়াকে অস্বীকার করেছেন তাদের খণ্ডনে উনি একথা এই শিরোনামই দিয়েছেন ফরজ নামাজের পর দোয়া এর মধ্যে এই অধ্যায়ে হাফিজ ইবন আসকান রহমতুল্লাহ অন্তত সাতটি বর্ণনা সহি নির্ভরযোগ্য সাতটি এমন বর্ণনা উল্লেখ করেছেন যার মধ্যে একথা আছে যে ফরজ নামাজের পর রসুল্লাহ সাল্লাহ আলিয়া বিভিন্ন রকমের দোয়া করেছেন সুতরাং ফরজ নামাজের পর দোয়া আল্লাহর কাছে বেশি কবুল হয় নবীজির হাদিসে আছে এবং অনেকগুলো বর্ণনায় আছে নবী করিম সাল্লাম ফরজ নামাজের পরে বিভিন্ন রকমের দোয়া করেছেন তাই ফরজ নামাজের পর দোয়া হতে পারে দোয়া করা উত্তম এ বিষয়ে বিতর্কের ঊর্ধ্বে ফরজ নামাজের পর ইমাম মুসল্লিদেরকে নিয়ে সম্মিলিতভাবে হাত তুলে দোয়া করবেন করা যাবে না একা একা দোয়া করবে এই বিষয়টি হলো বিতর্কিত বা আলোচিত বিষয় এ বিষয় নিয়ে ওলামাদের মধ্যে দুটি মত দেখা দেয় তার মধ্যে একটা বিশাল ওলামাদের দলের এবং যুগ যুগ ধরে একটা ওলামাদের মত হল যাদের মতে ফরজ নামাজের পরে ইমাম সহ সাহেবের সাথে সম্মিলিতভাবে হাত তুলে দোয়া করা মুস্তাহাব বা অন্তত মুবাহ বা জায়েজ তবে না করলে কোনো গুনাহ নেই নিষেধ না পাপ হবে না শেখ আব্দুল ফত্তা আবুগুদ্দা রাহিমাহুল্লাহ শামের বিখ্যাত মুহাদ্দিস বিংশ শতকের বিখ্যাত মুহাদ্দিস যিনি সৌদি আরবে দীর্ঘদিন বিভিন্ন ইউনিভার্সিটি তিনি অধ্যাপনার কাজ করেছেন শেখ আব্দুল ফত্তা আবুকুদ্দা রাহিমাহুল্লাহ তিনি একসাথে তিনটি কিতাব একত্র করেছেন সেখানে তিনি দেখিয়েছেন একটি কিতাব এই তিনটি কিতাবের একটি হল সিন্ধ তথা এই পূর্বাঞ্চলের পাকিস্তান কেন্দ্রিক অঞ্চলের একজন আলেম একটি হল ইয়ামানের মধ্যপ্রাচ্যের এবং আরেকটি হল মোরক্কোর তিনি দেখিয়েছেন পৃথিবীর তিন প্রান্ত থেকে তিনজনের লেখা তিনটা কিতাব একসাথে জমা করেছেন তিনজনই বিখ্যাত জগৎ বিখ্যাত আলেম তাদের থেকে তিনজনেরই তিন প্রান্তের তিনজন আলেমের লেখা তিনটা কিতাবই এই দাবি করছে ফরজ নামাজের পর দোয়া করা মুস্তাহাব ফরজ নয় ওয়াজিব নয় করলে গোনা হবে না কিন্তু মুস্তাহাব দ্বিতীয় আরেকটি মত আলেমদের মধ্যে দেখা যায় যে যারা বলেন ফরজ নামাজে সম্মিলিত দোয়া করবে না একাকি দোয়া করবে আমি মনে করি যদি এই দুইটা মত এতটুকুই থাকতো কেউ বলছেন সম্মিলিত দোয়া করা মুস্তাহাব বা মোবাহ আর আরেক দল বলছেন যে না একাকি দোয়া করা উত্তম এই উত্তম অনুত্তমের এই এতটুকুর মধ্যে যদি সীমাবদ্ধ থাকত এ নিয়ে বিতর্ক ঝগড়াঝাটি বাড়াবাড়ি না হতো তাহলে এই বিষয়টা নিয়ে আমাদের আলোচনার বিশেষ কোনো প্রয়োজন ছিল না কিন্তু আফসোসের বিষয় হল এমন একটি বিষয় নিয়েও আজকে বিতর্ক বিভেদ নানা রকমের বিভেদ এবং বিতর্ক সৃষ্টি হয়েছে হচ্ছে একদিক থেকে যারা নামাজের পর দোয়া পড়া দোয়া করা সম্মিলিত দোয়া করাটাকে জরুরি ফরজ পর্যায়ের বানিয়ে ফেলছেন তাদের সংখ্যা আমার জানা মতে খুবই নগণ্য আরেকদিকে যারা ফরজ নামাজের পর দোয়া করাটাকে বিধাত এর কোনো প্রমাণ নাই ভিত্তিহীন দলিলবিহীন কথা বলেন প্রচার করেন যেন প্রথম শ্রেণীর এক বিশাল ওলামায় কেরাম তারা দিন সম্পর্কে তাদের কোনো ধারণাই নেই এরকম একটা ধারণা দেওয়ার তারা চেষ্টা করেন এই তাদের এই বাড়াবাড়িটা ব্যাপক আকার ধারণ করেছে যা ওলামায় কেরামদের ব্যাপারে এবং যেমন সন্দেহ সৃষ্টি করেছে তেমনি ফেতনার ব্যাপক ফেতনারও সৃষ্টি করছে আমি আজকে শুধু একটা শ্রেণীর বাড়াবাড়ি নিয়ে আলোচনা করব যারা ওই শ্রেণীর মধ্যে যারা বাড়াবাড়ি করে ফরজ নামাজের পর দোয়াকে বেদাত এবং দলিলহীন ভিত্তি ভিত্তিহীন বলেন আমি এ বিষয়ে আজকে একটু পরিষ্কার কথা বলার চেষ্টা করব যে ফরজ নামাজের পর সম্মিলিত মোনাজাত করা বেদাত নয় বেদাত নয় অন্তত মোবা মোস্তাহাব না হয় মোবা তো অবশ্যই ইনশাআল্লাহ আমি বিষয়ে দুই দিক থেকে কথাটা আলোচনা করার চেষ্টা করব প্রথমত যদি কোনো হাদিসে একথা প্রমাণ নাও হতো যে রসুল উল্লাহ এবং সাহাবাই কেরাম ফরজ নামাজের পরে সম্মিলিতভাবে বা হাত তুলে দোয়া করেন করেছেন এমন প্রমাণ নাও হতো তবুও দলিল থেকে একথা প্রমাণ হয় যে ফরজ নামাজের পর হাত তুলে সম্মিলিত দোয়া করা মোবাহ বা মুস্তাহাব বা মোবাহ হবে এটা দলিল দ্বারা প্রমাণিত বরং দ্বিতীয়ত হল বরং দলিল দ্বারা হাদিস থেকে রেবায়ত থেকে উল্লাহ সাল্লাম সাহাবাই কারামদের ফরজ নামাজের পরে দোয়া করা এবং হাত তুলে দোয়া করাও প্রমাণিত বা প্রমাণের পর্যায়ে বর্ণিত আছে সুতরাং এই দুই দিক থেকেই ফরজ নামাজের পরে দোয়া করার বিষয়টি অন্তত মোবাহ পর্যায়েকে অস্বীকার করে বেদাত বলা চরম ভুল হিসেবেই আমরা মনে করি প্রথম বিষয় দলিলের আলোকে কথাটা প্রমাণিত ইসলামী শরীয়তে দোয়ার ধরন একাকী দোয়া এবং সম্মিলিত দোয়া যেখানে শরীয়ত একাকী দোয়ার কথা বলেছে সেখানে একাকী হবে যেখানে সম্মিলিত দোয়া করার কথা বলেছে সেখানে সম্মিলিত হবে আর যেখানে একাকী বা সম্মিলিত কোনো নির্ধারণ করে নাই ইসলামী শরীয়তের বিধান হল সেখানে একাকীও দোয়া করা মুবাহ করা যায় সম্মিলিতও করা যায় সম্মিলিত দোয়া আবার দুই ধরনের হয় কখনো এমন হয় সব মানুষ একসাথে হয়ে একাধিক অনেক মানুষ একসাথে হয়ে প্রত্যেকে যার যার দোয়া করছে অথবা একজন দোয়া করছে অন্যরা তার দোয়ায় আমিন বলছে দুটোই ইসলামী শরীয়তে বৈধ আছে দোয়ার আদাব হল আল্লাহর কাছে হাত তুলে দোয়া করা এই দৃষ্টিকোণ থেকে ফরজ নামাজ হলো ফরজ নামাজের পরের সময়টা হলো এমন সময় যেখানে একাকি দোয়া করতে হবে না সম্মিলিত করতে হবে দোয়া করার কথা নির্দেশনা শরীয়তে আছে কিন্তু একাকি বা সম্মিলিত কোনো নির্দিষ্ট করে ইসলাম থেকে দেওয়া হয় নাই সুতরাং অন্তত একথাটা প্রমাণিত যে ফরজ নামাজের পরে একাকিও দোয়া করা যায় সম্মিলিত দোয়া করা যায় দুইটার যে কোনো একটা করতে পারেন এর কারণ হল কয়েকটা বিষয়ে আপনার সামনে রাখতে হবে এক নম্বর রসুল্লাহ সাল্লাহ আলহ্লাম বলেছেন আল্লাহর কাছে সবচেয়ে বেশি দোয়াগুলো কবুল হয় এর মধ্যে একটা হল ফরজ নামাজের পর তিরমিজি শরীফের তিন হাজার চারশো নিরানব্বই নম্বর হাদিস আল্লাহ নবীন জৌফুল্লাইল আখের ও দুবুরসালাওয়াতিল মাকতুবাদ যে হাদিস আমি শুনিয়েছি ফরজ নামাজের পর দু আল্লাহর কাছে বেশি কবুল হয় এ সংক্রান্ত বিভিন্ন বর্ণনার এটি একটি শক্তিশালী সহি সূত্রে বর্ণিত একটি বর্ণনা দ্বিতীয় কথা হল রসৌল্লাহ সাল্লাম ফরজ নামাজের পর দোয়া করেছেন এ ধরনের অনেক বর্ণনা আমি আগে উদ্ধৃতি সহ দেখিয়েছি সহি বুখারি শরীফের অধ্যায় বাবুদ্দোয়া বা আদাসলাত ইবনে হাজার বলেছেন দোয়া আই ইল মকতুবা ফরজ নামাজের পর দোয়ার অধ্যায় ইমাম নবী রহমতুল্লাহ আলী বলেছেন ফরজ নামাজের পর রসৌল্লাহ সাল্লাহ সাল্লামের যে দোয়া আসকার এবং দোয়া আছে ওগুলোর অধ্যায় উনি দেখিয়েছেন যে এটা অসংখ্য মোতাবাতের ভাবে সূত্রে অসংখ্য সূত্র পরম্পরায় এটা বর্ণিত হয়েছে উল্লাহ আসলাম ফরোজ নামাজের পর দোয়া করেছেন হাফিজ ইবনাদার কানের রহমতুল্লাহ আলহি এই বর্ণনাগুলো ফাথুল বাড়ি এগারো নম্বর খণ্ড একশো বাউন্ন তিপ্পান্ন নম্বর পৃষ্ঠায় এর সাতটা বর্ণনা এক জায়গায় তিনি উল্লেখ করেছেন তৃতীয় বিষয় হল আল্লাহ রসুল সাল্লাম দোয়া করার সময় হাত তুলে দোয়া করার উৎসাহিত করেছেন আবার হাত তুলে দোয়া করলে দোয়া বেশি কবুল হয় একথাও রসুল্লাহ সাল্লাহাম বলেছেন মোজামুল কবির আল মোজামুল কবির তবরানির রেবায়তে হজরত সালমান ফার্সি রদিউল্লাহ বর্ণনা করেন রসুল্লাহ সাল্লাহাম ইরশাদ করেছেন মা রফা আকাউমুন আকুফাহুম ইরাল্লাহ আজাল ইস আলুনাহু শাইয়ান ইল্লা কান হাক্কান আল্লাহ আফি এই বর্ণনাটি মাজমাউজ্জাবায়েদ দশ নম্বর খণ্ড একশো উনসত্তর নম্বর পৃষ্ঠায় বর্ণনা উল্লেখ করে হাইসামি রহমতুল্লাহ আলহি নুরুদ্দিন হাইসামি রহমতুল্লাহ আলহী বলেছেন এর বর্ণনা রিজাল উহু রিজাল সাহি এর বর্ণনাকারীগুলো সহি হাদিসের বর্ণনাকারী মানে হাদিসটি সহি অর্থাৎ রসুল উল্লাহ সাল্লাম বলেছেন যখন কোনো কৌম কোনো গোত্র কাউ আল্লাহর কাছে হাত তুলে দোয়া করে যখনই আল্লাহর কাছে সম্মিলিত কোনো কৌম কোনো জাতি গোত্র আল্লাহর কাছে হাত তুলে দোয়া করে তখন আল্লাহর এটা হক হয়ে যায় আল্লাহ নিজের উপর এটা আরোপ করে নেন যে তারা যাই চায় আল্লাহ তালা তাই দান করেন তিন হাজার পাঁচ সুনানে তিরমিজির তিন হাজার পাঁচশো ছাপ্পান্ন নম্বর রেওয়ায়ত বর্ণনায় হজরত সালমান ফার্সি রাজিউল্লাহ আনু থেকে রেওয়ায়ত তিনি বলেছেন আল্লাহ হাইউন করিম ইয়াস্তাহি ইদা রফা আর রাজুল ইলাইহি আদাইহি আইয়ারুদ্দা আই মা সিফরা আল্লাহ তালার কাছে যখন কোনো বান্দা হাত তুলে দোয়া করে যখন হাত তুলে ফেলে তখন আল্লাহ তা শূন্য হাত খালি হাত ফিরিয়ে দিতে লজ্জাবোধ করেন তিরমিজি শরীফের এই বর্ণনা এটিও নির্ভরযোগ্য সহি হাসান পর্যায়ের বর্ণনা এই দুইটা রেবায়ত এবং আরো এরকম আরো অনেক বর্ণনাতে আছে উল্লাহ সাল্লাহ ইরশাদ যে আল্লাহর কাছে যখন কেউ হাত তুলে দোয়া করে আল্লাহ তা কবুল করেন চতুর্থ কথা মুস্তাদাকে হাকিমের এক বর্ণনায় হজরত হাবিব ইবনে মাসলামা আল ফেহরি আল্লাহ আনহু বলেন সামিয়াতু রসুল আল্লাহ সাল্লাহ আলহিহসাল্লাম আমি নবীজিকে বলতে শুনেছি ইল্লা যখন কোনো দল একত্রিত হয় একজন বা তাদের কেউ দোয়া করে বাকিরা সবাই আমিন বলে আল্লাহ তাদের দোয়া অবশ্যই তাদের দোয়া কবুল করে ফেলেন যখনই এমনভাবে কেউ একত্রিত হয়ে দোয়া করে একজন দোয়া করে বাকিরা আমিন বলেন তাদের কেউ কত কেউ দোয়া করে আর বাকিরা আমিন বলেন আল্লাহ সেই দোয়া কবুল করে নেন সেই দোয়াই আল্লাহ কবুল করে নেন আনি তিন হাজার পাঁচশো ছত্রিশ নম্বর মাজমাউজ জাবায়েদে এর সকল বর্ণনাকারী সহি হাদিসের বর্ণনাকারী হিসেবে উল্লেখ করা হয়েছে দশ মাজমাউজ জাবায়েদ দশ নম্বর খণ্ড একশো সত্তর নম্বর পৃষ্ঠা এর মধ্যে একজন বর্ণনাকারী আছেন আবদুল্লাহ ইবনুল্লাহিয়া যার কিছু নির্দিষ্ট বর্ণনাকারী আছেন যাদের বর্ণনা সহি এই আবদুল্লাহ এই হাদিসেও আবদুল্লাহর যিনি সাকৃত শিষ্য তিনি ওই নির্দিষ্ট বর্ণনাকারীদের অন্তর্ভুক্ত সার্বিকভাবেই এই বর্ণনাটা নির্ভরযোগ্য সুতরাং এই চারটা কথা আল্লাহ নবী নামাজের পরে দোয়া করার কথা বলেছেন দোয়া কবুল হয় বেশি নিজে নামাজের পরে দোয়া করেছেন করতেন দোয়ার আদাব হল হাত উঠিয়ে দোয়া করা এবং সম্মিলিত দোয়া করলে এই দোয়া কবুল হয় এই চারটা বিষয় রাখার পর আমরা যখন নামাজের পরের সময়টা দেখি যে নামাজের পর এমন কোনো সময় নয় যেখানে একাকি বা সম্মিলিত কোনো সময় নির্দিষ্ট করে দেওয়া হয়েছে একাকি দোয়া করতে হবে বা সম্মিলিত দুইটাই এখানে বৈধতা শরীয়ত রয়েছে এটা এমন কোনো নির্দিষ্ট নামাজের পরের সময়টা এমন সময় নয় যেখানে হাত তোলা যাবে না এই যেখানে দোয়া করার ধরন শব্দ সময় নির্ধারণ করে দেওয়া হয়েছে এমনও নয় যে এখানে হাত তোলা যাবে না সুতরাং নামাজের পর সম্মিলিতভাবে হাত তুলে দোয়া করার বৈধতা এই দলিলগুলোর আলোকেই প্রমাণিত হয় এ বিষয়টি আমি খুব সংক্ষেপে আলোচনা করেছি যে কথা আপনারা আরো বিস্তৃত সৈয়তি হাফেজ সৈয়তি রহমতুল্লাহ বিষয়ে অনেক কিতাব আছে হাফেজ সৈয়তি উদ্দিন সৈয়তি রহমতুল্লাহ আলাইহি তার ফজদুল উয়া ফি রফ ইয়াদাইনি ফি আহাদিস রফেল ইয়াদাইনি ফি দোয়া কিতাবে পঞ্চাশুর্ধ হাদিস তিনি উল্লেখ করেছেন শেখ আব্দুল ফত্তা আবুগুদ্দা রাহিমহুল্লাহ সালাহুর রাসাইল নামে তিনটি কিতাবকে একসাথে জমা করেছেন মৌলানা আব্দুল হাফিজ মক্কি রাহিমহুল্লাহ উদ্দাওয়াত বাদাস সালাবাত মকতুবাত নামে এক কিতাব লিখেছেন যার মধ্যে সবগুলো হাদিস জমা করেছেন মৌলানা আশরাফ আলী থানবী রহমতুল্লাহ আলহি মাসলাকুস সাদাত ইলা সাবিল দাওয়াত এ কিতাব সংক্ষেপ করেছেন ইস্তেহবাব উদ্দাওয়াত আকিব সালাওয়াত নামে ইমদাদুল ফাতাওয়াতে প্রকাশিত আছে এ বিষয়ে যারা বিস্তারিত জানার প্রয়োজন অনুভব করেন প্রশান্তি অনুভব করার ইচ্ছা করেন তাদের জন্য এই কিতাবগুলো খোঁজার পড়ার সুযোগ অবকাশ তার জন্য রয়েছে এ বিষয়ে পড়তে পারেন প্রথম আলোচনার পরও আমার দ্বিতীয় কথা হল তাদের জন্য যারা বলবেন সব বাদ দিন উল্লাহ সাল্লাম ফরজ নামাজের পর হাত তুলে দোয়া করেছেন কিনা যদি করে থাকেন তাহলে আমরা করব না হলে করব না তো এদের জন্য হলো আমি কথা খুব সংক্ষেপে স্পষ্ট করে বলতে চাই যে রসুল্লাহ সাল্লাহ সাল্লামও ফরজ নামাজের পর হাত তুলে দোয়া করেছেন করতেন এ কথা প্রমাণিত এমনকি রসুল্লাহ সাহাবিদের থেকে সাহাবি এবং তার সঙ্গীদেরকে নিয়ে ফরজ নামাজের পরে জামাতবদ্ধ হয়ে একত্র হয়েও দোয়া করাও প্রমাণিত আছে এ বিষয়ে আমি খুব সংক্ষিপ্ত একটা একটু আলোচনা করছি এক নম্বর প্রথম কথা হজরত আবদুল্লাহ ইবনে জুবাইর রাজি আল্লাহ আনহু থেকে রেওয়ায়ত আল কবির তবারানির এক বর্ণনায় এসেছে মোহাম্মদ ইবনে আবি আহিয়াল আসলামী বলেন আমি আবদুল্লাহ ইবনে জুবাইর রাজি আল্লাহকে দেখলাম তিনি দেখতে পেলেন এক এক ব্যক্তি নামাজের মধ্যে নামাজ শেষ করার আগেই হাত তুলে দোয়া করছে তিনি তাকে বললেন নামাজ শেষ করার পর তাকে বললেন লাম ইয়াকুন উল্লাহ সাল্লাহ আলহি ওয়াসাল্লাম ইয়ারফা ইয়াদাইহি হাত্তা ইয়াফরুগামিন সলাতহি হেলুক নবীজি তো নামাজের মধ্যে হাত তুলে দোয়া করতেন না নবীজি সাল্লাহ আসলাম নামাজ শেষ করার আগে হাত তুলে দোয়া করতেন না অর্থাৎ নামাজ শেষ করে হাত তুলে দোয়া করতেন হাইসামি পরিষ্কার করে দিয়েছেন রিজাল সিকাত মজমাউজ জাবায়দ দশ নম্বর খণ্ড একশো উনসত্তর নম্বর পৃষ্ঠায় এর বর্ণনাকারীগণ সবাই নির্ভরযোগ্য অনেকে বলতে পারে বা কেউ মনে করতে পারেন যে কোনো কোনো ব্যক্তি চেষ্টা করেছেন এই বর্ণনাকে জয়ীফ বা দুর্বল বলার যেটা আসলে ঠিক নয় কারণ তিনি এই বর্ণনার একজন রাবি বা বর্ণনাকারী আছেন ফুজাইল উবনু সুলাইমান তাকে জয়ীব বলার চেষ্টা করেছেন অথচ ফুজাইল উবনু সুলাইমান হলেন বুখারি এবং মুসলিম উভয় কিতাবের বর্ণনাকারী উভয় কিতাবে তার হাদিস আছে তো বুখারি মুসলিমের বর্ণনাকারীকে জয়ীব বলে হাদিসকে জয়ীব বলার চেষ্টা করেছেন সুতরাং এটা তার এটা গ্রহণযোগ্য নয় দ্বিতীয় বর্ণনা ইমাম আবদুল্লাহ ইবনে মুবারক রহমতুল্লাহ আলহী তার কিতাব উজ্জুহুদ তার কিতাব উজ্জহুদ গ্রন্থে নয়শো নম্বর হাদিস দ্বিতীয় খণ্ড সাতশো নম্বর পৃষ্ঠায় ইসমাইল ইবনে উমাইয়া থেকে সহি মুরসাল সরদে বর্ণনা করেছেন তিনি বলেন ইন্না রসুল আল্লাহ সাল্লাহ আলহি ওয়াসাল্লাম কানা ইদা ফারাগা মিন সলাতিহি রফা ইয়াদাইহি ওদম্মাহুমা وقال رب اغفر لي ما قدمت وما أخرت وما أسررت وما أعلنت وما أسرفت وما أنت أعلم به مني আত্তাল আন্তাল মুকাদ্দিম ও আন্তাল আন্ত লাকাল মুলক ও লাকাল হামদ এই বর্ণনাও বর্ণনা যিনি কিতাবের যিনি তাহকিক করেছেন আহমদ ফরিদ দারুল রিয়াজ থেকে প্রকাশিত তিনি পরিষ্কার বলেছেন এই সনদ হাসান তো মুরসাল বর্ণনার বিধান যাদের জানা আছে অধিকাংশ ইমামদের মতেই মুরসাল গ্রহণযোগ্য মুরসালের সনদ সহি হয় তাহলে মুরসাল গ্রহণযোগ্য মুরসাল বর্ণনার বিধান নিয়ে আমরা স্বতন্ত্র আলোচনা করব বাকি এই মুরসাল সহি সনদে বর্ণিত অন্য বর্ণনার সমর্থক বা অন্য বর্ণনা দ্বারা পুষ্ট এমন মুরসাল বর্ণনা নিঃসন্দেহে গ্রহণযোগ্য এবং এটা অবশ্যই শক্তি যোগায় তিন নম্বর হাফিজ ইবনে কাসির রহমতুল্লাহ আলহী তার তফসির ইবনে কাসিরে ইমাম ইবনে আবি হাতেম রহমতুল্লাহ আলহী থেকে বর্ণিত সুরাতুল নিসার একশো নম্বর আয়াতের তফসিরে ইবনে কাসির এক নম্বর খণ্ড আটশো তিন নম্বর পৃষ্ঠায় উল্লেখ করেছেন হজরতে আবু হুরায় রাজি আল্লাহনু থেকে রেবায়ত করেছেন সাঈদুল মুসাইয়াব তিনি বলেন আন্না রসুল আল্লাহ সাল্লাহ আলী ওসাল্লাম আন্না রসুল আল্লাহ ইসলাম রাফা ইয়াদাইহি বাদামা সাল্লামা ওহুয়া মুস্তকবিল আল কিবলাতি নবী করিম সাল্লাম সালাম ফিরানোর পর কেবলার দিকে মুখ করে বলছেন আল্লাহ খাল্লিসুল ওয়ালিদ আবনাল ওয়ালিদ ও আয়াস আবনা আবি রবিয়া ওয়াসালামত আবনা হিসাম وضعفة المسلمين الذين لا يستطيعون حيلة ولا يهتدون سبيلا من أيدي الكفار ইবনে জারির তবারি রহমতুল্লাহ আলী এই বর্ণনায় তিনি এভাবে উল্লেখ করেছেন কান ফি দুবুরি সলাতে জোহরি নবী করিম জোহরের নামাজের পর এই দোয়া করতেন হাফিজ ইবন আসকান রহমদুল্লাহ বলেছেন ওয়ালিহাদ আল হাদিস শাহিদুন কামা তাকাদ্দামা এই বর্ণনাটাও অন্যান্য বর্ণনার সমর্থক হিসেবে আরেকটি বর্ণনা হিসেবে উল্লেখযোগ্য চার নম্বরে হজরত মুতালিব ইবনে আবি ওয়াদা থেকে রেওয়ায়ত সুনানে আবু দাউদের হাদিস তিনি বলেছেন কালা রসুল্লাহ সাল্লাহ আলহি ওসাল্লাম সলাতুল্লাইলি মাসনা মাসনা ওয়াতাশাহাদ في كل ركعتين وتباءس وتمسكن وتقنع يديك وتقول اللهم اغفر لي فمن لم يفعل ذلك فهو خداج তো এখানে নামাজের একটা বিধান রসুল্লাহ শেখাচ্ছেন রাতের নামাজ দুই দুই রাকাত করে পড়বে এবং ও তোকনে ও বিয়াদাইকা নামাজের পর এ সাহি ইবনে ইমাম ইবনে খুজাইমা রহমতুল্লাহ আলহী এর ব্যাখ্যা করে দিয়েছেন তিনি বলেছেন তারফা উহুমা ইলা রব্বিকা তেস্তাকবিলু বিহিমা ওয়াজাক ও তাকুল ইয়ারব ইয়ারব দুই রাকাত নামাজ পড়বে আর আল্লাহর কাছে হাত উঠিয়ে দোয়া করবে তো এই হাদিসে যদিও ফরজ নামাজের পর সুনির্দিষ্ট কথা উল্লেখ নেই কিন্তু নামাজের পর হাত তুলে দোয়া করার বিষয়ে স্পষ্ট নামাজের পরে আল্লাহর কাছে হাত তুলে দোয়া করার কথা বলা হয়েছে হাফিজ ইবন আজ আসকানের রহমতুল্লাহ আলী ফতুল বাড়িতে হজরত জাফর সাদেক রাহিমাহুল্লাহের বরাতে উল্লেখ করেছেন ফতুল বাড়ি ফতুল বাড়ি এগারো নম্বর খণ্ড একশো তিপ্পান্ন নম্বর পৃষ্ঠায় তিনি বলেছেন আদোয়া আদোয়া বা আদাল মকতুবতী আফজল মিনাদ দোয়া বা আদান না ফেলাতে কাফাজুলিল মকতুবাতে আলান না ফেলাহ ফরজ নামাজের পরে দোয়া করাটা নফল নামাজের পরে দোয়ার চেয়ে বেশি উত্তম যেমন নফল নামাজের চেয়ে ফরজ নামাজ উত্তম তো এই হিসেবে এ হাদিস থেকে একটা মূল নীতি যে নামাজের পরে দোয়ার একটা তরিকা রসুল্লাহ সরাসরি আদেশই করে দিয়েছেন দোয়া করার জন্য পাঁচ নম্বরে ইমাম ইবনুসন্নি রহমতুল্লাহ আলহি তার কিতাব আমলুল ইয়ৌমিউল্লা কিতাবের একশো নম্বর হাদিস সেখানে তিনি বর্ণনা করেছেন হজরত আনাস ইবনু মালিক রাজিউল্লাহ আনহু থেকে তিনি বলেন রসুল্লাহ সাল্লাহ ইসলাম ইরশাদ করেছেন মামিন আবদিন বাসাতা কাফাইহি দুবুরা কুল্লে সলাতিন যে বান্দাই প্রত্যেক নামাজের পর দুই হাত উঠাবে অতপর বলবে সুম্মাইয়াকুল আল্লাহুম্মা ইলাহি ও ইলাহা ইব্রাহিম ও ইসহাক ও ইয়াকুব ওয়া ইলাহা জিব্রাইল ওয়া মিকাইল وإسرافيل عليه السلام عليهم السلام আসআলুকা আন তাস্তাজিবা দাওয়াতি ফাইন্নী মুস্তার যে আল্লাহর কাছে হাত তুলে দোয়া করবে আল্লাহ তার হাত শূন্য খালি হাতে তাকে ফেরত দেবেন না ইবনুসুন্নের এই বর্ণনাটি জাইফ জাইফ হাদিসের একটি পরিভাষা আমরা এটা স্বতন্ত্র আলোচনা করব জাইফ মানেই হাদিস প্রত্যাখ্যাত বা বর্জনযোগ্য বর্জনীয় নয় বরং জাইফ হাদিসের এই পরিভাষার মধ্যেও কিছু কিছু জয়ীফ এমন আছে যে জয়ীফগুলো থেকে বিধানও যে জয়ীফগুলো আমল করা যায় আমলযোগ্য এটা এই শাস্ত্রের স্বীকৃত বিষয় এটা সাধারণ বিষয় নয় এটা যদিও এটা দুঃখজনক বিষয় আজকে কেউ কেউ জয়ীফ সাধারণ মানুষের মুখে জয়ীফ বা দুর্বল কথাটি এমনভাবে উঠিয়ে দেওয়া হয়েছে যে দুর্বল হাদিস মানে যেন এটা ডাস্টবিনে নিক্ষেপ করার মতো তো এই হাদিসটা হলো ওই শ্রেণীর জয়ীফের অন্তর্ভুক্ত যে শ্রেণীর জয়ীফকে আমলের ক্ষেত্রে ফাজায়েলে আমলের ক্ষেত্রে বিভিন্ন মুস্তাহাব্বাতের ক্ষেত্রে গ্রহণ করা যায় বা অন্তত অন্য বর্ণনার সমর্থক হিসেবে গ্রহণ করা যায় এই জয়ীফ বর্ণনাটি সেই বর্ণনার মধ্যে কাতারে পড়ে যা আমরা জয়ীফ হাদিস নিয়ে আলোচনা করার সময় পৃথকভাবে ইনশাল্লাহ বিস্তারিত আলোচনা করব বাকি এই পাঁচ পাঁচটা রেবায়ত আমি উল্লেখ করেছি যেগুলো থেকে একথা পরিষ্কার যে রসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লামও ফরজ নামাজের পর নামাজের পর হাত তুলে দোয়া করেছেন ছয় নম্বর আরেকটি বর্ণনাও আর স্পষ্ট নামাজের পরে দোয়ার বিষয়ে আছে আমরা বিখ্যাত ঘটনা জানি সহি বুখারি শরীফে এই বর্ণনা অনেকবার এসেছে কাফেররা একবার একটি উটের নারী ভুড়ি নবী করিম সরাসমের পিঠে দিয়ে দিয়েছিল বুখারি শরীফের দুইশো চল্লিশ পাঁচশো বিশ নম্বর থেকে অনেকবার এই বর্ণনাটি এসেছে মুসলিম শরীফে বর্ণনা এসেছে আল বিদায়া ওয়ান নিহায়াতে হাফিজ ইবনে কাসির রহমতুল্লাহ আলহি দুই জায়গায় ওই বর্ণনা এবং এমনকি আহলে হাদিস আলেম শেখ আলবানিও সহি হুসিরাতিন নবাবিয়া কিতাবে বর্ণনা উল্লেখ করেছেন হাফেজ ইবনে কাসির রহমতুল্লাহ আল বিদায় বিদায়া নিহায়ার তিন নম্বর খণ্ড আটত্রিশ পৃষ্ঠায় এবং ছয় নম্বর খণ্ড দুইশো একুশ নম্বর পৃষ্ঠায় দুই জায়গাতে এই বর্ণনার অংশ বিশেষ উল্লেখ করেছেন যেমন ওখানে আছে নবী করিম সাদাম সিজদারত ছিলেন তার পিঠে উটের উটের নারী ভুড়ি রেখে দেওয়া হয়েছিল হজরত ফাতেমা রাজিউল্লাহ আনহা এসে তা সরিয়ে দিয়েছেন তারপর নবী একরাম নামাজে বহাল ছিলেন আগের নামাজের নামাজের অবস্থায় ছিলেন নামাজ যখন শেষ করলেন শব্দ এভাবে ওলাম্মা ওয়ান্নাহু সাল্লাম্মা ফারাগামিন সলাতিহি রাফা ইয়াদাইহি ইয়াদু আলাইহিম হাত তুলে তিনি তাদের জন্য উপর বদুয়া করছিলেন হাফিজ ইবনাহাদ রাসকান রহমতুল্লাহ আলহী বুখারি শরীফের দুইশো নম্বর হাদিসের ব্যাখ্যায় তিনি পরিষ্কার বলেছেন এই দোয়া এবং এই দোয়া ছিল কেবলামুখী হয়ে কথাও হাদিস শরীফে এসেছে এবং এই বর্ণনার শব্দেই আল বিদায় আওয়ান নিহায়ার ছয় নম্বর খণ্ড দুইশো একুশ নম্বর পৃষ্ঠায় এসেছে ফালাম্মা সাল্লামা রসুল্লাহ সাল্লাহমিন সলাতিহি রাফা আয়াদাইহি ফকাল আল্লাহম্মা আলাই কাবিল মালাইমিন কোরাইশিন সালাম ফেরানোর পর নবী করিম সাল্লাম হাত তুলে এই কাফেরদের জন্য বদুয়া করেছেন এবং এই দোয়া কবুলও হয়েছিল মুসলিম শরীফের বর্ণনা এ শব্দ এসেছে ফালাম্মা কাদান নবী সাল্লাহ আসলাম সলাতাহু নবী যখন নামাজ শেষ করলেন রাফা আসৌতাহু আওয়াজ করে দোয়া করেছেন সুম্মা দা আলাইহিম এরপর বদুয়া করেছেন ওয়াকানা ইদা দা দা সালাসান নবীজের রীতি ছিল যখন দোয়া করতেন তিনবার দোয়া করতেন মুসলিম শরীফ চার নম্বর বর্ণনা এই বর্ণনায় বুখারি এবং মুসলিমের বর্ণনা এবং আল বিদায় নিহায়াত সিরাতের অংশ থেকে যে বর্ণনা দেখালাম সেখানেও পরিষ্কার এ কথাটা আছে যে রসুল উল্লাহ সাল্লাম দোয়া করেছেন নামাজের পরে দোয়া করেছেন এবং হাত জোরে সজোরে জোরের আওয়াজে দোয়া করেছেন এবং কোনো কোনো বর্ণনা থেকে এ কথাও আছে হাত তুলে দোয়া করেছেন এটাও পরিষ্কার করে দেয় রসুল উল্লাহ নামাজের পরে সশব্দে হাত তুলে দোয়া করার কথা সর্বশেষ রসুল উল্লাহ বিখ্যাত সাহাবি হজরত আলা আল হাদরমি আলা আল হাদরমি যিনি মুস্তাজাব উদ্দাওয়া ছিলেন তার ঘটনা এসেছে আল বিদায়া নিহায়ার ছয় নম্বর খণ্ড দুইশো নম্বর পৃষ্ঠা তারিখে তবারির এতেও বর্ণনাটি রয়েছে তিনি এক যুদ্ধের সফরে ছিলেন তিনি ছিলেন সেপাহসালার সফরের এক অবস্থায় এক যাত্রাবিরতি তাদের সকল উটগুলো রসদপত্র নিয়ে পালিয়ে গেল তখন আলা আল হাজরামি তাদেরকে বিভিন্ন সান্ত্বনা বাণী শুনালেন শুনানোর পর ফালাম্মা কাদা সলাতা যখন ফরজর নামাজ শেষ করলেন রেবায়েতে এসেছে জাসা আলা রুক্ষুবাতাইহি হাঁটুর উপর ভর করে বসলেন ওয়াজাসান নাস সবাই ওভাবে বসে থাকল আফিদ দোয়া ওয়ারাফা আয়াদাইহি ওয়াফা আলান ও ইসলাহু তিনি দোয়া করতে শুরু করলেন সবাই তার সাথে দোয়া করতে শুরু করল ফরজ নামাজের পরে একসাথে মিলে সম্মিলিতভাবে দোয়া করতে শুরু করলেন তারা খুব দোয়া করলেন এই দোয়ার বরকতে আল্লাহ তালা তাদের পাশে একটি জলাশয় সৃষ্টি করে দিলেন যার দ্বারা পানির প্রয়োজন পোড়া হলো বেলা চড়তেই সবগুলো উঠে একে একে ফেরত আসতে শুরু করল এই যে বর্ণনায় পরিষ্কার ভাষায় সাহাবির ফরজ নামাজের পর একসাথে সম্মিলিত দোয়ার কথা প্রমাণিত আছে এবং এই প্রমাণ হওয়ার পরে কে এই কথা দুঃসাহস করে বলবে যে যে কোনো ফরজ নামাজের পরে একসাথে দোয়া করলেই বা হাত তুলে দোয়া করলে বেদাত হবে আমি মনে করি যে কেউ এর থেকে সতর্ক থাকবে ইনশাল্লাহ এই সবগুলো বর্ণনার পরও আরও কিছু বর্ণনার আমি উদ্ধৃতি দিচ্ছি ইমাম ইয়াকুবন সুফিয়ান আল ফাসাউই তার কিতাব আল মারিফত তারিখে বর্ণনা করেছেন তারিখে দিমাসকেও বর্ণনা রয়েছে তার কিতাব আল মারিফত তারিখের এক নম্বর খণ্ড পাঁচশো একাত্তর নম্বর পৃষ্ঠা এবং ইমাম ইবনু আসাকের তার কিতাব তারিখ ও দিমাসকের পঁয়তাল্লিশ নম্বর খণ্ড দুইশো নম্বর পৃষ্ঠায় ওমর ইবনু আব্দুল আজিজ খলিফা ওমর ইবনু আব্দুল আজিজের কথা বর্ণনা করেছেন অমর ইবনু আব্দুল আজিজের স্ত্রী ফাতেমা বর্ণনা করেছেন হজরত অমর ইবনুল আব্দুল আজিজ যখন ঈশার নামাজ পড়তেন কানাইদা আইদা সল্লাল ঈশা কাদাফি মসজিদিহি ঈশার নামাজ পড়ে তিনি তার নামাজের জায়গায় বসে থাকতেন সুম্মা রাফা ইয়াদাইহি এবং তারপর হাত তুলতেন হাত তুলে দোয়া করতেন ফালাম ইয়াজাল ইয়াবকি হাত্তা তাগলিবাহু আইনাহু ثم ينتبه فلم يزل رافعا يديه يبكي حتى تغلبه عيناه তিনি হাত তুলে দোয়া করতে থাকতেন তার তো এই বর্ণনাগুলো থাকার পরেও কেউ কিভাবে আমার বুঝে আসে না কারো কাছে যদি এগুলো থাকে এগুলো আসার পরেও সে কিভাবে কথা বলতে পারে যে ফরজ নামাজের পর হাত তুলে দোয়া করা বা সম্মিলিত দোয়া করা বেদাত যারা বেদাত বলেছেন বা বলে থাকেন তাদের একটা কথা বারবার শোনা যায় যে এ বিষয়ে তো কোনো বর্ণনাই নেই বা কিছু পাওয়া যায় না আমি এজন্যই কিছু চেষ্টা করলাম একটা বিশাল জগৎকে বিশাল আলোচনার বিষয়কে খুব সংক্ষেপে আমি তুলে ধরার চেষ্টা করলাম আমি আশা করি যাদের এরপরেও কোনো সংশয় এ বিষয়ে থাকবে তারা এ বিষয়ে যথেষ্ট পড়াশোনা এবং চিন্তা ফিকির করবেন যাতে করে এই বিষয়ে তাদের কাছে স্পষ্ট একটা কিছুতে আসে যাতে করে এই বিষয়ে স্পষ্ট ধারণা তারা নিতে পারেন এবং স্পষ্ট ধারণা নিলেই আমি আশা করি এই ছোট্ট একটা বিষয়ে ইনশাল্লাহ বিতর্ক বিবাদ এবং বিশৃঙ্খলার অবসান ঘটবে আমি সেটাই চাই যাতে করে যারা একথা বলেন ফরজ নামাজের পরে দোয়া করা সম্মিলিতভাবে মুস্তাহাব বা মুবাহ তারা তাদের মতো আমল করলেন আর যারা বলেন যে না একাকি দোয়া করা উত্তম তারাও দোয়া করবে একাকি করবে কিন্তু যেন এখানে বিরোধ এবং বিভক্তি আর না থাকে সর্বশেষ আমি একটি অতিরিক্ত কথা দুইটি আলোচক বিষয়ে আলোচনার পর তৃতীয় আরেকটা অতিরিক্ত বিষয়ে আমি আলোচনা করছি আমাদের দেশে যারা ফরজ নামাজের দোয়া নিয়ে বেশি উচ্চবাচ্য করেন তাদের বেশিরভাগই হল আহলে হাদিস ভাইরা আহলে হাদিস ভাইরাই দেখেছে এ বিষয়ে বেশি আলোচনা এবং বেশি চর্চা করে থাকেন আহলে হাদিসদের মধ্যে যারা শীর্ষস্থানীয় তাদের একটা বিরাট অংশ এরকম যারা ফরজ নামাজের পর দোয়াকে মুস্তাহাব বা মুবা বলেছেন আমি তাদের সামনে এই বিষয়টা তুলে ধরছি যাতে করে আহলে হাদিস বাইদেরও এই বিষয়ে খুব স্পষ্ট ধারণা এসে যায় এক নম্বর হল সৈয়দ নাজির হুসাইন দেহলবী রহমতুল্লাহ আলহি যাদেরকে আমাদের আহলে হাদিস ভাইরা এই দেশে আহলে হাদিসদের বা মৌলিকভাবে আহলে হাদিসদের যিনি যিনি আসলে যার হাতে সূচনা হয়েছে আহলে হাদিসের যাকে আহলে হাদিস ভাইরা বলেন শাইখুল কুল ফিল কুল সর্বকালের সেরা বিদ্যান সৈয়দ নজির হুসাইন দেহলবির এই ফতাওয়ায় নজিরিয়া আমার হাতে আছে নজির নজিরিয়ার এক নম্বর খণ্ড চারশো বাউান্ন নম্বর পৃষ্ঠা থেকে চারশো ছাপ্পান্ন নম্বর পৃষ্ঠা পর্যন্ত তিনি ফরজ নামাজের পর দোয়া বিষয়ে আলোচনা করেছেন এবং এখানে পরিষ্কার ভাষায় চারশো চুয়ান্ন নম্বর পৃষ্ঠার একটি উদ্ধৃতি আমি শোনাচ্ছি साहेब फहम पर मख्फी ना रहे कि बाद नमाज फराइज के हाथ उठा के दुआ मांगना जायज ও মুস্তাহাব হে তিনি ফরজ নামাজের পর হাত উঠিয়ে দোয়া করা জায়েজ মুস্তাহাব বলেছেন এবং এর জন্য অনেকগুলো হাদিস বর্ণনা উল্লেখ করে তিনি দলিল হিসেবেও পেশ করেছেন যার কিছু অংশ আমরা উদ্ধৃত করেছি দ্বিতীয় আমার সামনে আছে আরেক আহলে হাদিস বিখ্যাত আহলে হাদিস আলেম সুনানি তিরমিদির ব্যাখ্যাতা তোহফতুল আহওয়াজি গ্রন্থকার আব্দুর রহমান মুবারকপুরি তার কিতাব মজমু ফাতায় আব্দুর রহমান মুবারকপুরি আমার সামনে আছে এই কিতাবেরও দুইশো নম্বর পৃষ্ঠায় তিনি পরিষ্কার কথা বলেছেন নামাজের পর মুক্তাদির জন্য দোয়া করা জরুরি নয় তবে সে হাদিসের মধ্যে যে দোয়া আছে সেগুলো পড়বে আর ইমাম দোয়া করলে ইমামের দোয়ার সাথে আগে ইমাম দোয়া করে তো দোয়া মে শরিক হয়ে যায় ইমাম দোয়া করলে ইমামের সাথে দোয়ায় শরিক হয়ে যাবে আব্দুর রহমান মুবারকপুরি ওইখানে তার মানে দোয়াকে মুবাহ বলেছেন তিনি তিরমিজ শরীফের ব্যাখ্যা গ্রন্থ তোহফাতুল আহবাদের বাবু মা ইদা সাল্লামা সেখানে নামাজের পরে দোয়া বিষয়ে বিস্তর আলোচনার পরে শেষে তিনি বলেছেন কুলতু আল কাউলুর রাজ ইন্দি আন্না রাফা আল ইয়াদাইনি ফি দুআ বাদ সালাত জায়েজুন লাউ আলাহু আহাদুন লা বাসা আলাইহি ইনশাআল্লাহ তাআলা নামাজের পর হাত তুলে দোয়া করা জায়েজ এটাই তার কাছে রাজে এবং এটাই তার কাছে প্রাধান্য পায় আব্দুর রহমান মুবারকপুরি তিন নম্বর আমার হাতে আছে ফতাওয়ায় সানাইয়া সানাইয়া সানাউল্লাহ অমৃতসরী বিখ্যাত আহলে হাদিস আলেম তিনি তার ফতাবায় সানাইয়ার প্রথম খণ্ড পাঁচশো পাঁচশত পৃষ্ঠা থেকে দীর্ঘ পাঁচ প্রায় দশ পৃষ্ঠাব্যাপী তিনি এই বিষয়ে আলোচনা করেছেন তিনি কথা বলেছেন উসলিয়েকে হজুর সাল্লাহ ইসলাম নেভি বাদ এ फराइज বিরফে ইয়াদাইন দোয়া কি হে আর উম্মত কভি উম্মত কভি তরকিব দি হে নবী করিম ফরজ নামাজের পরে হাত তুলে দোয়া করেছেন এবং উম্মদকে উৎসাহ জুগিয়েছেন তিনি কথা স্পষ্ট বলেছেন সৈয়দ নজির হুসাইন দেহলবির কথা তিনিও রফুল ইয়াদাইন করে হাত উঠিয়ে ফরজ নামাজের পরে দোয়ার কথা বলতেন চার নম্বর ফাতাওয়া সাত্তারিয়ার একশো তিয়াত্তর নম্বর পৃষ্ঠা পাকিস্তানের বিখ্যাত আহলে হাদিস আলেম হাফেজ আব্দুল সত্তার সালাফি তার ফতোয়া সত্তারিয়ার একশো তিয়াত্তর নম্বর পৃষ্ঠায় তিনি বলেছেন फर्ज नमाज के बाद हाथ उठाकर दुआ करना जायज है জরুরি ভি नहीं है मुस्ताहब है मुस्ताहब है এবং তিনি এগুলো বলেছেন ফতাওয়ায় নজরিয়া में भी उसको जायज करार देकर হাদিস से मुदल्लल बयान किया है নজির হুসাইন দেহলবি তাকে জায়েজ বলে দলিলের আলোকে উল্লেখ করেছেন এই চার চারজন আহলে হাদিসের বিখ্যাত আলেমের উল্লেখ করার পর পাঁচ নম্বর নবাব সিদ্দিক হাসান কিন্নাউজি বিখ্যাত আহলে হাদিস আলেম তিনি তার কিতাব নজরুল আবরারের ছত্রিশ নম্বর পৃষ্ঠায় তিনি কথা বলেছেন والحاصل أن رفع اليدين في الدعاء أي دعاء كان في أي وقت كان بعد الصلوات الخمس وغيرها أدب من أحسن الآداب ফরজ নামাজের পর বা যে কোনো সময় হাত তুলে দোয়া করা এ দোয়ার একটা আদাব এর জন্য আম এবং ব্যাপক দলিল যথেষ্ট পৃথক দলিল না থাকলেও এটা দোয়ার আদব হিসেবে স্বীকৃত আমি এই পাঁচজন আহলে হাদিস আলেমের নাম নিয়েছি আপনি যদি জানতে চান তারা আহলে হাদিসের মধ্যে কত বড় আলেম বা স্বীকৃত আলেম ছিলেন ডক্টর আসাদুল্লাহ আল গালেবের কিতাব আহলে হাদিস আন্দোলন এই বইয়ে সবার জীবনে প্রায় সবারই জীবনী এবং বিস্তারিত আলোচনা আছে তারা আহলে হাদিসের মহিরুহ বড় বড় আলেম ছিলেন তাদের প্রত্যেকেই ফরজ নামাজের পরে দোয়া করাকে দোয়া করাকে মুস্তাহাব বা মুবাহ বলেছেন আর আজকে আমাদের এই জমানার এই একশো এক শতাব্দী পার হওয়ার আগেই আহলে হাদিস আলেমরা কিভাবে এটাকে তিরস্কার করছেন দুইটা তুলনা করলে তাদেরই আশা করি লজ্জাও লাগবে এবং তারা এ বিষয়ে নতুন করে আশা করি চিন্তা করার সুযোগ পাবেন ইনশাল সুতরাং নামাজের পরে সম্মিলিত দোয়া কেউ যদি করে উত্তম মনে করে বা মুবাহ মনে করে তাহলে সেটাকে বেদাত বলা সেটাকে নিয়ে তিরস্কার করার কোনো অবকাশ আমি মনে করি নাই যারা এই কথাগুলো নিয়ে চিন্তা করবেন তাদের আশা করি এখান থেকেই চিন্তার খোরাক তারা পেয়ে যাবেন এবং প্রয়োজনে আরও প্রশান্তির জন্য আরও পড়াশোনা করবেন আরও দলিল আদিল্লা দলিল প্রমাণ তারা ঘাটবেন দেখবেন তাতেই তাদের এই সংশয় এবং অন্তত এই বিভেদ এবং ঝগড়া ফাসাদের আশা করি কিছুটা হলেও সমাপ্তি ঘটবে আল্লাহ তালা আমাদেরকে তৌফিক দান করেন আমিন ওয়াখর দাওয়ান আলহামদুলিল্লাহ